ঠাকুর গৌরীয় গোষ্ঠীপতি জানিয়েছেন আমরা এ শরীরটা থাকতে থাকতে আমাদের এই জড় শরীরটা থাকতে থাকতে আমাদের একটা চূড়ান্ত ফাসলা হওয়া দরকার আমরা কি চাই এবং কি চাই না তার একটা চূড়ান্ত ফাসলা হওয়া দরকার যতক্ষণ পর্যন্ত এই সেটেলমেন্টটা না হবে মনে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো শান্তি নাই আমরা যে কদিন এই পৃথিবীতে থাকব বেঁচে থাকাকালীন অবস্থায় আমরা কি চাই এবং কি চাই না তার একটা চূড়ান্ত ফাসলা হওয়া দরকার যদি ফাসলা না হয় তাহলে আমাদের অপ্রাকৃত জগতে যাওয়ার অগ্রগতি রুদ্ধ হয়ে যাবে যাহা চাই তাহা ভুল করে চাই যাহা চাই তাহা পাই না যাহা পাই তাহা চাই না এটা আমাদের কথা নয় এটা জড়জগতের কথা যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না এগুলো জড়জগতের কথা দর্শনে আমরা এ ধরনের কথাতে আমরা চলব না কর্ণপাত করব না আমরা বলবো মহাজনরা যে পথে গেছেন ঠিক সেই পথে আমাদের যেতে হবে বহুপাত অনেক সময় শিক্ষিত লোকেদের সামনে বলতেন শিক্ষিত লোকদের সামনে প্রায় প্রভুপাত বলতেন if I seek the path leading to the absolute good then I must ignore the counter voice of the popular wisdom and listen only to that of the realized soul শিল সরস্বতী ঠাকুর জানাতেন যদি আমি বাস্তবিক অকৈতব সত্য কথা জানতে চাই অ্যাবসুলুট ট্রুথ অ্যাবসলিউটের কথা যদি আমি শুনতে চাই তাহলে জড়জগতে যত অ্যাডভাইসার আছে উপদেশক আছে তাদের উপদেশকে তুমি কোনো বিশেষ মূল্য দিও না আমি জানি তাদের উপদেশে তোমার ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হতে পারে তোমার এডুকেশনাল ডেভেলপমেন্ট হতে পারে আমি জানি তোমাকে পরামর্শ কেউ দিতে পারে কিন্তু যেটাকে না জানলে পরে তোমার কোনো কিছুই জানা হয় না যেটা শাস্ত্র উপনিষদ বলছেন যস্মিন জ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভবতি যস্মিন প্রাপ্তে সর্বমিদম প্রাপ্তম ভবতি যাকে পেলে সমস্ত পাওয়া শেষ হয়ে যায় যাকে পেলে পরে সমস্ত পাওয়া শেষ হয়ে যায় চাওয়া পাওয়ার আর কোনো অবশেষ থাকে না যাকে জানলে পরে সমস্ত জানা শেষ হয়ে যায় তাকে জানবার প্রচেষ্টা করা মনুষ্য জনমের কর্তব্য যদি মনুষ্য জনম মনুষ্য জনম লাভ করে যদি সেটাকেই না জানে তাহলে তার এই মনুষ্য জনম লাভ করা বৃথা সকালেও আমি আলোচনা করেছিলাম কুলশেখরজির এই অদ্ভুত শ্লোক যখন আমার জীবনের মৃত্যু নামক বিষয়টা অবধারিত যখন আমার জীবনে মৃত্যু নামক মৃত্যু নামক বিষয়টা অবধারিত হয়েছে নিশ্চিত বিষয় তখন আমাকে একটু চিন্তা করতে হবে মৃত্যু নামক বিষয়টাকে কেউ ধারণার মধ্যে আনতে পারে না মৃত্যু নামক বিষয়টাকে কেউ ধারণার মধ্যে আনতে পারে না সম্ভব নয় কিন্তু যদি পাত্র মৃত্যু নামক বিষয়টাকে কোনো কেউ ধারণার মধ্যে আনতে পারে না যদি আনতে পারত তাহলে সমস্ত রকমের চালাকি বদমাইশি ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যেত যদি কেউ মৃত্যু নামক বিষয়টাকে ধারণার মধ্যে আনতে পারত অনুভবের মধ্যে সঙ্গে সঙ্গে যত জগতে যত বদমাইশি যত যা কিছু চালাকি সব ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যেত কিন্তু সম্ভব নয় বহু বহু কপাল ভালো থাকলে কারোর জীবনে অনুভব হয় যে আমার জীবনটা অনিত্য এই যা কিছু আছে সমস্ত কিছু অনিত্য বহু কপাল গুণে এটা অনুভব হয় সবার হয় না বহু বহু কপাল গুণেতে এটা অনুভব হয় বহু বহু কপাল গুণেতে লোকের অনুভব হতে পারে আমার জীবন যৌবন অর্থবিত্ত সমস্ত কিছু অনিত্য আমার জীবন জীবন আমার জীবন যৌবন অর্থবিত্ত সমস্তই আমার অনিত্য এটা অনুভব খুব কম লেখের হয় এটা হয় না মায়াদেবীর এমনই প্রভাব কুলশেখরজি তিনি এক মহান রাজা ছিলেন দক্ষিণ ভারতের তার সঙ্গে একই সঙ্গে তিনি মহা বৈষ্ণব ছিলেন তিনি এই কথাটা কাঁদতে কাঁদতে বলেছিলেন ভগবানের কাছে কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজ পঞ্জরান্তে অদ্বৈব মনমে বিশতু মনসরাজ হংস প্রাণ প্রয়াণ সময়ে কফ বা কণ্ঠাবরোধনম বিধৌ ভজনম কুতোস্তে ভজনম কুতোস্তে আমার জীবন শেষ হয়ে এলো আমার জীবন শেষ হয়ে এলো কৃষ্ণ আমার এক প্রার্থনা যে আমার মন রূপ হংস যেন তোমার চরণ কমলের চারিদিকে বিচরণ করে আমার জীবন শেষ হয়ে এলো এই অবস্থায় আমার কফ বাত পিত্ত এগুলো সব বিভিন্ন বিকার উপস্থিত হয়েছে ভাগবত বলে কণ্ঠ ঘোর ঘোর আয়াতে কণ্ঠ ঘর ঘর করছে কফ জমে গেছে ভগবান আমার তো ভজন কিছু হলো না আমার তো এখন শেষ সময় হয়ে গেল আমার যাওয়ার সময় হয়ে গেল আমার তো কিছুই হলো না আমার প্রার্থনা হলো এই যদি তোমার করুণা হয় তো আমার মন যেন তোমার চরণ কমলের চরণ কমলের চারিদিকে যেন হংস বিচরণ করে এছাড়া আমি কোনো রাস্তা দেখছি না ছিল সরস্বতী ঠাকুর বলতেন আমি জানি জড়জগতের অনেক অ্যাডভাইসার উপদেশক আপনাদের আছে কিন্তু আপনারা যদি অ্যাপসিলিউটের কথা শুনতে পারেন অপ্রাকৃত জগতের বিষয়টা যদি আপনারা জানতে পারেন যেটাতে অনন্তকালের মধ্যে সমস্ত সমাধান ওই ওই একটা জিনিসেই রয়েছে যত সমস্যা দুনিয়ার সমস্ত সমস্যা একটা জায়গায় সমস্ত সমাধান হয়ে যায় এই জন্যই উপনিষদ বলছেন যাকে জানলে পরে সমস্ত জানা শেষ হয়ে যায় যার থেকে সমস্ত বিষয়গুলো এসছে সে অরিজিনাল রুট কজটাকে জানলে পরে স্বাভাবিকভাবে তাই হয় যার থেকে সমস্ত জ্ঞাতব্য বিষয়গুলো আমাদের কাছে এসছে সেই মূল বিষয়টাকে জানা হয়ে গেলে আর কোনো কিছু থাকে না বিদ্যা ভাগবত অবধি আজকের আলোচনাটাকে আমরা ধরে নেবেন আপনারা এই যে এক এক মাস চার পাঁচ দিন যে আলোচনা হয়েছে সেই ভাগবত কথা এবং অন্যান্য যে সমস্ত কথা প্রাতকালে আলোচনা হয়েছে তার সম্পূর্ণ একটা জানবেন এটা একটা একটা কনক্লুশন একটা কনক্লুশন ড্র করা হচ্ছে উপসংহার সারবস্তু সেই জন্য সেখানে বলছেন বিদ্যা ভাগবত অব্দি আর ভগবান উদ্ধবকে বলেছেন আমি কদিন আলোচনা করেছি পণ্ডিত বন্ধমক্ষবিদ উদ্ধব বলছেন পণ্ডিত কাকে বলে ঠাকুর কৃষ্ণকে বলছেন উদ্ধব পণ্ডিতকে কৃষ্ণ বলছেন পণ্ডিত বন্ধমক্ষবিদ যে নিজের বন্ধনটা কিসে হবে আর কি করে আমি মুক্ত হয়ে আমার যেন অপ্রাকৃত জগতে যাওয়ার রাস্তা বন্ধ না হয় এই সম্বন্ধে যে সম্পূর্ণ যার ধারণা আছে প্রত্যক্ষ অভিজ্ঞতা শুধু শাস্ত্রীয় অভিজ্ঞতা নয় সেই হচ্ছে বাস্তবিক পণ্ডিত আর কৃপণ তো অজিতেন্দ্রীয় কৃপণ হচ্ছে যিনি অজিতেন্দ্রীয় কৃপণ যিনি যে তত্ত্বটাকে জানবার জন্য মানুষ মনুষ্যদেহ দেয়া হয়েছে এটাকে না জেনে যে এই জগৎ থেকে চলে যাবে তাকে কৃপণ বলা হচ্ছে এগুলো হচ্ছে উপনিষদের সমস্ত গুপ্ত কথা কুলশেখরজি এই কথা বলেছেন মানে হল কুলশেখরজি যে প্রার্থনা ভগবানের কাছে করেছেন এটা হলো সমগ্র ভাগবত কুলশেখরজি যে কথাটা এখন বলেছেন সমগ্র ভাগবত আলোচনার পর এই বিমল বুদ্ধিটা জাগ্রত হয় সমগ্র ভাগবতের মূল বিষয়বস্তুটাকে জানলে পরে তবে এইরকম একটা প্রার্থনা ভগবানের কাছে আসতে পারে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরকে অনেক সময় লোকে গৌরকিশোর বাবাজী মহারাজ পরমংশ গুরুদেব তার কোনো থাকবার জায়গা নেই তার কোনো আস্তানা নেই মঠ মন্দির কিছুই নেই নিষ্কিঞ্চন আর তিনি বাহ্য দৃষ্টিতে কোনো লেখাপড়াও বিশেষ জানেন সেই জন্য অনেক জড়জগতের পশুবৃত্তি সম্পন্ন ব্যক্তি তাকে অনেক কটাক্ষ করে কথা বলতেন আপনার গুরুপাদ পদ্মর কোথায় থাকেন আপনার গুরুপাদ পদ্মের আশ্রমটা কোথায় প্রভুপাদ ওই জন্য দৃঢ়তার সঙ্গে বলতেন আমার গুরুপাদ পদ্ম পরমাংশ গুরুদেব তিনি শ্রীমতী রাধারানীর বিশ্বভানুনন্দিনীর চরণ কমলে তার স্থিতি রাধা কুণ্ডেতে তিনি বিরাজমান থাকেন নিত্য আর বর্তমানে তিনি কুলিয়াতে গঙ্গার তীরে ভজনের অভিনয় করছেন ভজন করছেন এইভাবে উত্তর দিতেন শিলপৌপাত জানাতেন বাহ্য দৃষ্টিতে পাদ গুরুপাত পদ্মশীল দাস বাবাজি মহারাজের জড়জগতের কোনো বিদ্যা ছিল না বলে লোকে জানেন জড়জগতের কোনো বিদ্যা ছিল না বলে লোকে জানেন কিন্তু আপনারা বিশ্বাস করুন জগতের যত পাণ্ডিত্য যত বিদ্যাবত্তা আছে যত পাণ্ডিত্য যত বিদ্যাবত্তা যত মেধা তার যে মূলীভূত আসল যে বিষয়টা যে রাধা গোবিন্দের অপ্রাকৃত বিষয় যদিও আপনারা দেখছেন বাহ্যদৃষ্টিতে আমার গুরু পাহাত পদ্মের কোনো বাহ্যদৃষ্টিতে দেখছেন কোনো শিক্ষা দীক্ষা সেরম নাই কিন্তু আপনারা বিশ্বাস করুন সমস্ত জগতে পাণ্ডিত্যের যে শেষ কথা মনীষীগণের মনীষা যেটাকে বাহবা দেয়া হয় যে পাণ্ডিত্য সে বিদ্যাবত্তা এর যে শেষ কথা অর্থাৎ ভগবত তত্ত্ব বিজ্ঞান সেই বিষয়ে আমার গুরুপাত্মন্ত বিশাল পারঙ্গত ছিলেন বিশাল পারঙ্গত ভগবানকে হৃদয়তে ধরে রেখেছেন ভগবানের ক্ষমতা নেই যদি ভগবান মনে করেন চলে যাবেন পারবেন না ভগবান এতটাই দুর্বল হয়ে পড়বেন ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ কোন কোন গ্রন্থ পড়েছেন তিনি কি ভাগবত আদি বিভিন্ন বেদ বেদান্ত পুরাণ কি পড়েছেন তিনি পড়েছেন যে কথাটা একটু আগে উপনিষদ বলল আলোচনা করল এর বলছে যাকে জানলে সমস্ত জানা শেষ হয়ে যায় আমরা এখন নিশ্চিন্ত বলতে পারি গোরকিশোর দাস বাবাজি মহারাজ বেদ বেদান্ত উপনিষদ সমস্ত কিছুতে তিনি সমস্ত বস্তু সার যে বস্তুটা সেটি জানেন তিনি কুলশেখর যে ভগবানের কাছে এই যে প্রার্থনা করেছেন ভাগবত তত্ত্ব বিজ্ঞানের আসল বস্তুটা তার হৃদয়তে প্রকট হয়েছে বলেই ভগবত তত্ত্ব বিজ্ঞানের আসল বস্তুটা তার হৃদয়তে প্রকট হয়েছে বলেই তাই এসে প্রার্থনাটা করতে পেরেছিল যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকে তিন নম্বর শ্লোকে বলেছিলেন তিনাদ বিষ্ণুচন তররিব সহিষ্ণু আমানিনা মানদিন কীর্তনীয় সদাহরি কুলশেখরজির হৃদয়ে তো সেইটা প্রকট হয়েছে মজ্জন্মন ফলমিদম মধুকৈট ভারে মৎপার্থ নিয়ম অনুগ্রহ এস এব তদ্ভিত্ত ভিত্ত ভিত্ত ভিত্ত তদ্ভিত্ত ভিত্ত ইত্যাদি বলছেন ইতি মাম অনুস্মর হে লোকনাথ তোমার ভিত্তের ভিত্তের ভিত্তের মজ্জন্মন ফলমিদম মধুকৈট ভারে মৎপার্থ নিয়ম অনুগ্রহ এস এব তদ্ভিত্ত ভিত্ত ভিত্তস্ব ভিত্ত ইতি মাম অনুস্মর হে লোকনাথ আমার জন্মটার যদি কোনো ফাইনাল আমি কিছু প্রাপ্তি হয়ে থাকে লাভ মজ্জন্য ফলম ইদম মধুকৈট ভারে আমার এইটি ফল তোমার কাছে আমি প্রার্থনা করছি ভগবান আমার জন্মের যদি কিছু কিছু কিছু প্রাপ্তি হয়ে থাকে মজ্জন মন ইদম মধুকৈত ভারে মত প্রার্থনীয়ম আমার প্রার্থনা প্রার্থনাটা কি মত প্রার্থনীয়ম মদনুগ্রহে এসেও তোমার যদি কোনো আমার প্রতি অনুগ্রহ থেকে থাকে এটাকেই আমি অনুগ্রহ বলে মনে করব কি তুমি আমাকে তোমার ভক্তের ভক্তের ভক্তের ভক্তের কোনো একটা দাস হিসাবে যদি আমাকে স্মরণ করো তাহলে সেইটি আমি নিজেকে কৃতকৃতার্থ মনে করব এইটি হলো শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ শ্রবণের ফল আমি জানি না কে শ্রবণ করেছে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ কে শ্রবণ করলো আমি জানি না কিন্তু এটা আমি জানি গুরুপাদ তো শিখেছি যার কানে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের বিষয়বস্তু প্রবিষ্ট হয়েছে তার অবশ্যই এই অবস্থাটা উদিত হয়েছে তার জীবনে অবশ্যই এই অবস্থাটা উদিত হয়েছে অর্থাৎ তৃণাদ বেসনের জন্য তরব সহিষ্ণুনা আমানি না মানধীন কীর্তনীয় সদাহরি আমি জানি না কে শ্রবণ করেছে যদি বাস্তব কেউ যদি বাস্তব কেউ শ্রবণ করে থাকে তার অবশ্যই এই অবস্থাটা জাগরুক হবে সমগ্র ভাগবত যা কিছু সমস্ত ভাগবতের মূল বিষয়বস্তু হলো এইটি নিজেকে পরিপূর্ণরূপে ভগবত চরণে সমর্পণ করে দেওয়া ভগবত ইচ্ছায় জীবনযাপন করা আমি যে কথাটা বলতে গিয়ে সেখানে বলেছিলাম এখানে আলোচনা করব সেটা হলো কি যে যেটাকে আমরা সম্বন্ধ অভিধীয় প্রয়োজন জ্ঞান যেটাকে বলা হয় যেটার জন্যই দীক্ষা আদি কর্মের বিধান আছে দীক্ষা কেন দেয়া হয় দীক্ষা মানেই হলো সম্বন্ধ জ্ঞান জাগরুক হবে দিব্য জ্ঞান জাগরুক হবে আর দিব্যজ্ঞান যখনই জাগরুক হবে সে যখন অপ্রাকৃত সম্বন্ধ ভগবানের সঙ্গে নির্ণয় করতে সমর্থ হবে যখন সে অপ্রাকৃত সম্বন্ধ ভগবানের সঙ্গে নির্ণয় করতে সমর্থ সমর্থ হবে তখন সে ভগবানের সেবা করবার জন্য ব্যস্ত হয়ে পড়বে অর্থাৎ অবিধিও শুরু হবে সম্বন্ধ আগে জগরুক না হলে অবিধিও শুরু হবে না আর অবিদয় যদি শুরু হয়ে যায় তাহলে প্রয়োজন প্রাপ্তির যে একটা ফাইনাল গোল একটা টার্গেট অবশ্যই থাকবে কেন কোনো পাগলও কোনো উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না এই জন্য মূল বিষয়টা কি প্রাপ্ত হবে প্রয়োজনটা কি যার উদ্দেশ্যে আমার জীবনটা উৎসর্গ করলাম সে সম্বন্ধে যতক্ষণ একটা ক্লিয়ার কনসেপশন কাউর হৃদয়তে না আসবে যে কোনো গুরুর আশ্রয় তুমি গ্রহণ করো তোমার তো সেরম লাভ হবে না কেন সদ্গুরু হলেও শিষ্য যদি অসৎ হয় সে যদি কোনো মতেই গুরুর কাছে আত্মসমর্পণ না করে থাকে তার কোনো ফল হবে না লাভ হয় না তবে দীক্ষা নেওয়ার পর স্বীকৃতিটা একটা হবে জমা থাক বহুপাত বলছেন আর বাস্তবিক দীক্ষা যদি কেউ বোঝে যার জন্য যে তর্ক উত্থাপন হয়েছিল আমি ভাগবতী মহাপুরাণ পাঠ তারপরে মূল কি বিষয়বস্তু তার মধ্যে আদিতে সব কিছুর একটা কনক্লুশন টানবো একটা উপসংহার আর তার মধ্যে বেশ কিছু ভক্ত কিছু অদ্ভুত প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোর এর সঙ্গেই উত্তর দেব এইটাই আমার ইচ্ছা বাকি ভগবানের ইচ্ছা সেখানে আলোচনা প্রসঙ্গে অনেক ব্যক্তি তর্ক করেন যে শিল পরীক্ষিত মহারাজের কার কাছে দীক্ষা হয়েছিল তার যে স্বরূপ সিদ্ধি হলো এই প্রশ্ন করেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের সুন্দর উত্তর দেন তিনি বলেন আপনারা দীক্ষা মানে কি বোঝেন চৈতন্য মহাপ্রভু পরিষ্কার জানিয়েছেন সেটা আমি পরে আসছি শিল বহুপাত জানাচ্ছেন আপনারা দীক্ষা মানে কি বোঝেন আপনাদের ভাষায় আপনাদের বিচারে দীক্ষা জিনিসটা কি আপনারা কিছু বুঝলেন দীক্ষা মানে দীক্ষা মানে দিব্যজ্ঞান প্রাপ্ত হওয়া কিন্তু বহুপাত বলতেন যারা দীক্ষা নিলেন অথচ দিব্যজ্ঞান প্রাপ্ত হলো না তাদের কীরকম দীক্ষা হলো এই প্রশ্ন চলে আসছে এগুলো একটা কথা আর দীক্ষা মানে হলো সম্বন্ধ অবিধেয় প্রয়োজন জ্ঞানের পরিস্ফুটন দীক্ষা মানে হলো সম্বন্ধ অবিধেয় প্রয়োজন জ্ঞানের পরিস্ফুটন যদি তা নাই হলো তাহলে দীক্ষায় কোনো লাভ হলো না সম্বন্ধ অবিধেয় প্রয়োজন জ্ঞান পঞ্চরাত্রে ভাগবতে সমান কথা বলছেন মহাপ্রভু বলছেন পাঞ্চরাত্রিক বিধান অনুযায়ী আমাদের দীক্ষার ব্যবস্থা আছে পাঞ্চরাত্রিক বিধান অনুযায়ী নারদজির পাঞ্চরাত্রিক বিধান অনুযায়ী আমাদের দীক্ষার বিধান আছে কিন্তু শ্রীমান মহাপ্রভু পরিষ্কার জানিয়েছেন পঞ্চরাত্রে যা বলছে শ্রীমৎ ভাগবতে একই কথা বলছে আলাদা কিছু নয় আর পরীক্ষিত মহারাজ যদি জীবনে সমস্ত সমস্ত মলবত লেখা রয়েছে মলবত বিষ্ঠাকে যেমন আপনারা ত্যাগ করেন তার মধ্যে কোনো দয়া মায়া কিছু থাকে না আপনাদের ঠিক এইরকম ভাষাটা লেখা রয়েছে শ্রীমদ ভাগবতী মহাপ্রাণে মলবত পরীক্ষা করেছেন পরীক্ষিত মহারাজ মলবত পরিত্যাগ করেছেন সমস্ত বিষয়কে রাজ রাজেশ্বর সমস্ত পৃথিবীকে রুল শাসন করতে পারেন তিনি যখন সেইগুলো মলবত ত্যাগ করে এরেস এসছেন তাহলে নিশ্চয়ই তিনি বুঝতে পেরেছেন যে তার জীবনে যে বস্তুটা প্রাপ্ত না হলে কোনো মূল্য নাই সেই বস্তুটাকে প্রাপ্ত হতে হবে প্রাপ্তির জন্য তার তীব্র ইচ্ছা দেখা দিয়েছে এমন একটা ইচ্ছা যেটা স্বপ্নেও ভাবতে পারবে না কেউ অনুভবে আনতে পারবে না পরীক্ষিত মহারাজের অনুভবটা কোনো জীব কোনো দিন অনুভবের মধ্যে আনতে পারবে এটা সম্ভব নয় পরীক্ষিত মহারাজ জীবনকে বাজি লাগিয়ে দিয়েছেন যেহেতু আমার মৃত্যু সাত দিনের মধ্যে হবে আমাকে সময় ভাগবত শুনতে হবে আর কোনো রাস্তা আমার নাই শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ ইয়ে শ্রবণ ছাড়া আমার আর কোনো সলিউশন নেই সমাধান নাই আর কোনো সমাধান নেই আমাকে শুনতে হবে যার ভিতরেতে ডিম্যান্ড অর্থাৎ চাহিদাটা পয়দা হয়েছে তৈরি হয়েছে সে প্রাপ্তির জন্য চেষ্টা করবে যার জীবনে চাহিদাই আসেনি সে ভগবানকে প্রাপ্তি করবে আর ভাগবত কথা শুনে কি করবে যদি শোনে স্বীকৃতি জমাও একজন প্রশ্ন করেছেন ভালো প্রশ্ন যে সুখদেব গোস্বামী যখন শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ বলছিলেন আলোচনা করেছিলেন তখন কতজন শ্রোতা সেখানে শ্রবণ করেছিলেন এটা একটা প্রশ্ন আমাদের ভাগবতী মহাপুরাণের যে অধিবেশনের কথা যে সংক্রান্ত প্রশ্ন তিনি করেছেন আমরা দেখতে পাই নৈমিষ আরণ নৈমিষ ক্ষেত্রেতে যে হরিকথা হয়েছিল তাতে আঠাশি হাজার ঋষি শ্রবণ করেছিলেন আর যেখানে প্রথম অধিবেশন যেটা সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছিলেন সেখানে বড় বড় ঋষি মহারিষি সব উপস্থিত ছিলেন সেখানে বড় বড় বৈশিষ্ট্য ভরতরাজ চবন থেকে আরম্ভ করে সমস্ত বড় বড় ব্যক্তি যারা ঋষিমুনি সবাই উপস্থিত ছিলেন ব্যাসদেবজি পর্যন্ত সবাই কেউ নেই এখন ভাগবত শুনতে গেছেন তারা আবার গোকর্ণজির যে অধিবেশন হয়েছিল গোকর্ণজির অধিবেশনেতে কতজন শ্রোতা শুনেছিলেন তার কোনো হিসাব দেয়া নেই গোকর্ণজি যখন হরিকথা বলেছিলেন তখন কত শ্রোতা হরিকথা বলে শুনেছিলেন তার কোনো নিশ্চয়তা নেই বলা নেই কিন্তু এটা ঠিক প্রথমবারে যখন ভগবত কথা হয়েছিল যখন যখন প্রথম প্রথম কথাটা হলো প্রথম ভাগ প্রথম ভাগবত কথাতে যখন ধুন্দুকারী উদ্ধার হয়ে চলে গেল আর বাকি কেউ উদ্ধার হলেন না তখন এই প্রশ্নটা উঠেছিল যে আপনি একটা বিমান এনেছেন কেন বাকি তো অনেক লোক শুনেছিল আমি মূল প্রসঙ্গতে ফিরে যাব এই কথাগুলো একটু আলোচনা করে নি কেন প্রশ্ন আছে এর সম্বন্ধে গোকর্ণজি মহারাজ দ্বিতীয়বার আবার ভাগবত কথা বলেছিলেন ওখানে লেখা আছে দ্বিতীয়বার বলে সবাইকে উদ্ধার করে দিয়ে একসঙ্গে তখন তাদেরকে সাবধান করেছিলেন কিভাবে শুনতে হবে তখন সেখানে লেখা আছে প্রথমবারের ভাগবত কথাতে কেবল ধন্দুকারী উদ্ধার হয়েছিল আর দ্বিতীয়বার ভাগবতে সবাইকে উদ্ধার করেছিলেন সুখদেব গোস্বামী যখন হরিকথা বলছিলেন তখন সেখানে বড় বড় সব মহান মহা ঋষি মহর্ষি ছিলেন তাদের বিভিন্ন রকম বিচার বৈশিষ্ট্য নিশ্চয়ই আলাদা ছিল প্রত্যেকের আলাদা আলাদা বিচার বৈশিষ্ট্য ছিল তাদের ভজনের মার্গ যে ছিল সেটাও আলাদা ছিল ছিল না যার জন্য সুখদেব গোস্বামী আসবার আগে পরীক্ষিত মহারাজকে এক একজন এক এক রকমভাবে উপদেশ করছে যখন তার প্রশ্ন কী করবো একজন বলছে এই করো একজন বলছে এই করো একজন বলছে এই করো মাইন্ডের আমি কী বলতে চাইছি তাহলে তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদের বিচারটা উপস্থাপন করছেন তাতে আমি ধরে নেব শাস্ত্রীয় বিচারে তাদের সবার মধ্যে শুদ্ধ ভক্তির ব্যাপারটা একেবারে বিশুদ্ধ ব্যাপারটা যেমন আমরা জানি যে যাকে গুরুদেব উপেক্ষা করেছিল যে শুক্ল শুক্ল যজুর্বেদের অংশটা সে প্রণয়ন করলো ও ঋষিটা বলি সবসময় নামটা এক্ষুনি মনে পড়বে যাজ্ঞবল্ক ঋষি যাজ্ঞবল্ক ঋষি বিশাল ঋষি কিন্তু আপনারা আশা করতে পারবেন না তার কাছ থেকে শুদ্ধ ভক্তির ব্যাপারটা আশা করতে পারবেন শুদ্ধ ভক্তি তার কাছে নেই কিন্তু শুক্ল যজুর্বেদের একটা অংশই সে প্রকাশ করেছে সূর্যদেবের আশীর্বাদে সূর্যদেব বাজি রূপে ঘোড়া রূপে এসে শুক্ল যজুর্বেদের অংশটা পুরো বলে দিয়েছে আর তিনি সংকলন করেছেন বাস্তবিক পক্ষে বেদের কেউই রচয়িতা নেই তবে বেদ পাঠ করতে গেলে আমরা দেখি এই অংশের এই অংশের সংকলন করেছেন ইনি এই অংশের সংকলন করেছেন উনি এটার মানে কি এটার মানে হলো বেদের এই রিচা এটার তিনি বলেছেন বেদের এই রিচাটা বলেছেন যাজ্ঞবল্ক ওই ঋষি বলেছেন অন্য ঋষি মৈত্রেয়ী তখনকার দিনে স্ত্রী ঋষিও ছিল স্ত্রী তারা এই তখনকার দিনে ক্ষমতা ছিল এক একটা বেদের এক একটা অংশকে তারা দর্শন করেছিলেন বেদের সেই অংশটা তাদের ভজনের পরে সন্মুখে এসেছিল তারা বেদের ওই অংশটাকে দেখে নিয়েছেন দেখে জগৎবাসীর কাছে বলেছেন বাস্তবিক পক্ষে ব্যক্তি তারা লেখেননি বেদের কোনো অংশেই তারা কেউ লেখেনি এই জন্য বেদকে বলা হয় অপৌরুষীয় অপৌরুষীয় অর্থাৎ কেউ রচনা করেনি উদিত হয়েছে প্রত্যেক ঋষির দ্রষ্টা লেখা আছে অমুক মন্ত্রের অমুক অধ্যায়ে অমুক যে ব্যবসায়টা এ ঋচা এ মন্ত্র দ্রষ্টা হলো অমুক ঋষি দ্রষ্টা লেখা আছে রচয়িতা লেখা নেই রচয়িতা লেখা নেই দ্রষ্টা তিনি দেখেছেন মন্ত্রটাকে সেই অনুপাতে আমাদের সম্মুখে তিনি দিয়েছেন এখন আমার কথায় আপনাদের ভ্রান্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই কেন আমি প্রমাণ দিয়ে দিলাম সুখদেব গোস্বামী আসবার আগে যখন পরীক্ষিত মহারাজ গঙ্গার তীরে প্রবেশন করেছিলেন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে একাগ্রেসী একরকম বলেছিলেন তারা সবাই শুদ্ধ ভগবত ধর্মেতে উদ্বুদ্ধ ছিলেন কিনা এটা কোনো গ্যারেন্টি নেই যেখানে শঙ্কর ভগবান আমি জবাবও দিয়েছি শঙ্কর ভগবান বলছেন অহম ব্যক্তি সুখ ব্যক্তি ব্যাস ব্যক্তি নব্যক্তি বা এগুলো কি সমাধান করবেন এর কোনো সমাধান আছে এক একদিকে উল্টোপাল্টা কথা বললে ব্যাসদেবের চরণে অপরাধ হয়ে যাবে মরবেন একবার শেষ ভজন শেষ তা কত ফাইনভাবে এই বিচারগুলো করা দরকার কি ওখানে বিচারটা কি আছে সেটা আমি জানিয়েছিলাম উত্তর দেয়া হয়ে গেছে অলরেডি এখন আমার প্রশ্ন হলো ভাগবতের ডাইরেক্ট প্রমাণ অনুযায়ী আমি দেখতে পাচ্ছি ভাগবতের প্রত্যক্ষ প্রণাম প্রমাণ অনুযায়ী একেবারে স্বতঃসিদ্ধ প্রমাণ সেটা হচ্ছে সুখদেব গোস্বামী হরিকথা বলেছিলেন আর একশো থেকে একশো ভাগ সেই কথাটাকে পুরো শ্রবণ করেছিলেন কে পরীক্ষিত মহারাজ আরেকজনের কথা কেউ জানে না আরেকজনের কথা কেউ জানে আরেকজন শ্রবণ করেছিলেন সে কথাটা সবাই জানে না খুব কম লোক জানে তাকে ডেকে এনে সুখদেব গোস্বামীর সামনে বসিয়েছিলেন আদর করে সে সুতদেব গোস্বামী শ্রবণ করেছিলেন এই দুজনের ব্যাপারে আমি এখন স্ট্যাম্প মেরে দিতে পারি একবার স্ট্যাম্প মারা এই দুজন একেবারে পাক্কা কেন সুতদেব গোস্বামী ভাগবত বলেছে ইনট্যাক্ট যা শ্রবণ করেছিলেন সেইটাই বলেছেন সুতদেব গোস্বামী আর পরীক্ষিত মহারাজের কথা তো জানেন যত পরীক্ষিত সাক্ষী শ্রবণগত মুক্তিউক্তি কথনে পরীক্ষার প্রমাণ ভাগবত মহা ভাগবতজির মহাম ভাগবতজির মহিমাতেই বলছে যত পরীক্ষিত সাক্ষী শ্রবণগত মুক্তিউক্তি কথনে একটা প্রমাণ দিলাম আর দ্বিতীয় প্রমাণ দিচ্ছি সুখদেব গোস্বামী যে বাস্তব শ্রবণ করেছে সেটা হচ্ছে সেখানে বলেছিলাম প্রথমে নববিদা ভক্তির এক একটা অঙ্গেতে এক একজনকে আচার্য মানা হয়েছে বিষ্ণুর স্মরণে পরীক্ষিত অভাবাদ বৈয়াসকী কীর্তনে ইত্যাদি শ্লোকের আমি ব্যাখ্যা করে দিয়েছি অলরেডি শ্লোক ব্যাখ্যা তাহলে সেখানেও সার্টিফিকেট দেওয়া হলো সুখদেব গোস্বামী হচ্ছে আচার্য শ্রবণের আচার্য তাহলে আপনার কথার উত্তর পেয়ে গেলেন বাস্তবিক শ্রবণ করছে ভাগবতী বলছে প্রমাণে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শ্রবণের আচার্য হিসাবে মেনে নিয়েছেন কে ভাগবত মেনে নিয়েছে সুখদেব গোস্বামী আচার্য পরীক্ষিত মহারাজ পরীক্ষিত মহারাজ যদি আচার্য হয় শ্রবণের আচার্য তার মানে সে শ্রবণ করেছে আর সুতদেব গোস্বামী তো গ্যারেন্টি আছেই কেন সুতদেব গোস্বামী তো ডাইরেক্ট যে শুনেছেন সেইটি যে যা শুনেছেন সেটি বলেছেন তাহলে এই দুজনের পুরো গ্যারেন্টি বাদবাকি সেখানে ভক্তির আচার্য ছিলেন নারদজি নারজ্জির সম্বন্ধে কোনো কথা বলা চলবে না বললেই থাপ্পড় খেতে হবে জুতো খেতে হবে নারদজি সম্বন্ধে কোনো কথা বলাই চলবে না জগতে যদি কোনো সবথেকে শ্রেষ্ঠ কোনো উপকার করে থাকেন তাহলে ওই নারদজি আর শঙ্করজি এত উপকার ভগবানও করতে পারেন আমার কথা ক্ষমা করবেন এত উপকার করেছেন সহজ কাতারে কাতারে লোককে ভক্তি দিয়েছেন কাতারে কাতারে লোককে ভক্তি দিয়েছেন শঙ্কর ভগবান তো কাউকে কাউকে বঞ্চনা করেছেন কেন পাশণ্ডের তাকে মানে কিন্তু নারজ্জির ব্যাপারে তো কোনো কথাই নেই নারজ্যের যে স্পর্শমণি যাকে ধরেছেন তাকে ভক্তি দিয়েছেন আর শঙ্কর ভগবানের লীলাটাই ওরকম শঙ্কর ভগবানের লীলার মধ্যে দুরকম রূপ দেখা যায় দিবিদ ভাব এক হচ্ছে প্রথম তিনি পাষণ্ডগণকে বর্চন বঞ্চনা করবেন তাকে তমগুণের অধিষ্ঠাত্রী দেবতা বলা হয় সেই জন্য তাকে অনেককে বঞ্চনা করতে হয় তো শঙ্কর ভগবান ভক্তি দিতে চান কিন্তু পাষণ্ড ব্যক্তিজ্ঞান নিজের নিজের অপরাধে নিজে বঞ্চিত হন তাহলে শঙ্কর ভগবানের কাছে সবাই ভক্তি নাও পেতে পারে কিন্তু যদি ভক্তি চায় পাবে আর শঙ্কর যদি মনে করেন একে ভক্তি দেবো কিন্তু পাষণ্ডগণকে দেন না তিনি অনেক পথিত ব্যক্তি থেকে ব্যক্তিকে শঙ্কর উদ্ধার করেছেন আর তার থেকেও নারজ্জিৎ দেখা যায় তো যাকে ধরেছেন তাকে শঙ্কর ভগবানের লীলাটাই এরকম শঙ্কর ভগবান এরকম তমগুণের অধিষ্ঠাতি দেবতা যেমন একজন বৈষ্ণব পরম বৈষ্ণব তিনি পুলিশে চাকরি করেন হ্যাঁ করবে কি পুলিশের বেশটা পড়তে হয় ডান্ডা নিতে হয় বন্দুক নিতে হয় ঠিক সেরকম শঙ্কর ভগবান সম্বন্ধে বলা হয়েছে নিম্নগানম ইয়থা গঙ্গা দেবানামচ্যুত যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম ইদম ভাগবতম এটা বলা রয়েছে ভাগবতের সিদ্ধান্ত বলছে নিম্নগানাম গানাম যথা গঙ্গা নদীর মধ্যে যেমন গঙ্গাকে শ্রেষ্ঠ বলা হবে আর যমুনাকে কাউন্ট করা হবে না বলছেন কি নিম্নগানাম যথা গঙ্গা অর্থাৎ গঙ্গাকে নদীর মধ্যে গঙ্গাকে শ্রেষ্ঠ বলা হয়েছে যমুনাকে কাউন্ট করা হবে না কেন যমুনাকে কেন কাউন্ট করা হবে যমুনা সব গোলকের বিষয় ওটা সম্পর্কে সিক্রেট ও ভেতরের ব্যাপার গোলকের বসু নিয়ে তো তুলনা হচ্ছে নিম্নগানম যথা গঙ্গা আমাদের ধর পৃথিবীর বুকে যারা নেবে এসছেন তাদের গোলকের বস্তু হচ্ছে যমুনা ওর সঙ্গে তো কাউ তুলনা করলে অপরাধ হবে সাক্ষাৎ কৃষ্ণের বিষয় এটা তাহলে নিম্নগানাম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা নদীর মধ্যে যেমন গঙ্গার থেকে শ্রেষ্ঠ আর কিছু হতে পারে না নিম্নগানাম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা যত দেব আছে পরদেবতা অচ্যুত কৃষ্ণ তার উপরে আর কেউ নেই নিম্নগানম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা আর বৈষ্ণবানাম যথাসম্ভব বৈষ্ণব কাকে বলা হয় যদি কেউ দেখতে চায় তাহলে শঙ্করকে কিন্তু বাইরের দৃষ্টিতে বুঝতে পারবে না বাইরে ময়লা বেশ নানারকম নানা রকম তার বেশভূষা অন্তরেতে তীব্র ভক্তি প্রচেষ্টা তীব্র ভক্তির আবেশ কিন্তু বাইরে বুঝতে পারবে না শঙ্করকে মনে হবে যে অপবিত্র বিভিন্ন তাহলে দেখা গেল শঙ্করের মতো বৈষ্ণবানম যথাসম্ভু আর পুরাণের মধ্যে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের উপর আর কিছু যত বৈষ্ণবানম ধনম পুরাণ তিলকম যত বৈষ্ণবানম ধনম তাহলে বোঝা গেল মোটামুটি আমরা এই প্রমাণ থেকে মোটামুটি ধরে নিতে পারি দা এরা বাস্তবিক পক্ষে যে শ্রবণ করেছেন তার মধ্যে একেবারে গ্যারেন্টি দেওয়া যাচ্ছে সুতদেব গোস্বামী আর পরীক্ষিত মহারাজ আর নারদজির ব্যাপারে কোনো কথা মন্তব্য করা চলবে না নারদজি তো সব আর যদি সেখানে চতুর্সন থেকে থাকেন চতুর্সন তো ভাগবত বক্তা ওরা তো বলেন ওরা অন্য কিছু বলেন না নবযোগেন্দ্র বোধহয় ছিলেন লেখা কিছু নেই সেখানে এইভাবে দেখা গেল তো ভাগবত শ্রবণ বাস্তবিক করেছেন যেটা আরও কেউ শ্রবণ করে থাকতে পারেন কিন্তু বাস্তবিক যেটা একেবারে সার্টিফিকেট দেওয়া যায় এরা শ্রবণ করেছেন এবার তিনি বলেছেন এখানে প্রশ্ন করেছেন যে কতজন ছিলেন কতজনের কথা তো ওখানে বলা নেই সেরকম তবে নৈমিষ আরণ্যের যে ভাগবত কথা ওটাতে বলা ছিল আঠাশি হাজার ঋষি কিন্তু অন্য অন্য যে সমস্ত দুটো অধিবেশন হয়েছিল গোকর্ণজির এবং পরীক্ষিত মহারাজের যে যারা গোষ্ঠী ছিলেন তাদের নাম তো বেশ কয়েকজনে দেয়া রয়েছে কিন্তু আরও অনেক ব্যক্তি ছিলেন তাদের কোনো গণনা ওখানে বলা নেই সংখ্যা করা নেই হ্যাঁ ওইটাই বলছে ওইটাই বলছে এখন এখানে প্রশ্ন হলো দ্বাদশ মহাজন কারা কারা আছেন দ্বাদশ আমি তো ভাগবতের কনক্লুশন টানছি এর মধ্যে এই প্রসঙ্গ তারপর ফিরে যাব আমি দ্বাদশ মহাজন কে কে ছিলেন দ্বাদশ মহাজন সায়ম্বুর নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়াসকির বয়ম দ্বাদশ হইতে বিজানিম ধর্মং ভাগবতম ভাটা হ্যাঁ গুজ্জম বিশুদ্ধম দুর্বোধম যদ অমৃতম অমৃতম এখন এদের মধ্যে কারা কারা গৃহস্থ ছিলেন এ প্রশ্ন করেছেন এবং ত্যাগী হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাস্তবিক পক্ষে যারা গৃহস্থ আছেন তাদের মধ্যে বিশাল বিশাল ত্যাগী আছেন কাজে এই প্রশ্নটা ঠিক হলো না দেখা গেল বাইরের দৃষ্টিতে থাকি কিন্তু তারা গৃহস্থ রয়েছেন তারা এমন ত্যাগী যে যারা বাইরে ত্যাগী বলে তার থেকে বেশি কাজে এটা প্রশ্নটা করেছেন ঠিক আছে কিন্তু এটা সমাধানটাই এর মধ্যে দ্বাদশ মহাজনের মধ্যে যমরাজি মহারাজ তো গৃহস্থ ছিলেন বাইরের দৃষ্টিতে মহাজন তারা গৃহস্থ আর কি জনক মহারাজ ছিলেন শঙ্কর ভগবান তো ছিলেনই হ্যাঁ তারপর স্বয়ম্ভু যাকে আপনি যাকে আপনি ব্রহ্মা বলেন স্বয়ম্ভু তো সেও গৃহস্থ ছিলেন তারও গায়ত্রী আর সাবিত্রী দুই পত্নী তাহলে তিনিও গৃহস্থ ছিলেন এইভাবে অনায়াসে বিচার করলে দেখতে পাবেন কজন গৃহস্থ অনায়াসে এটা প্রশ্নের কোনো দরকারই নেই এটা অনায়াসেই জানেন থাকতে পারে কিন্তু ভাগবতে তো এটা বর্ণনা নেই ভাগবতের লেখা নেই স্যার হ্যাঁ হ্যাঁ ওটা ছিল বলে হ্যাঁ আরেকজন যাই হোক মোটামুটি ভাগবতের প্রমাণে আমি কটা বললাম আচ্ছা তারপর উত্তর কেন বলল ওই যে ওই যে শ্রবণ করেছিলেন যেটা বলে বৃহৎ ভাগবতামৃত যেটা বর্ণনা করেছিলেন পরীক্ষিত মহারাজ ওটা সনাতন গোস্বামী করেছেন ভালো প্রশ্ন বসুন তাহলে দেখা গেল ত্যাগী আপনি জানতে পারলেন মোটামুটি আর যারা গৃহস্থ তারা গৃহস্থ হলেও দেখা যায় তাদের মধ্যে বিশাল একটা প্রভাব যাই হোক কতজন ছিলেন ষাট হাজার কোনো পুরাণে থাকতে পারে কিন্তু ভাগবতে প্রমাণ নেই ভাগবতে কিছু বলা নেই খালি বর্ণনা আছে এত সব ঋষিগণের নাম আর অষ্ট যে আপনার যেটা সুতদেব গোস্বামীর সভাতে ওটা পুরো ভাগবতেই বলা রয়েছে এটা এখানে বলা নেই ওরা অন্য কোনো জায়গায় থাকতে পারে হাজার হাজার সব ইয়ে আছে তা ঠিক হ্যাঁ পরীক্ষিত মহারাজ যখন ছিল সুখদেব গোস্বামীর ভগবত কথা শ্রবণ করার তখন সেখানে কতজন ঠিকভাবে শোভন করে হয়ে গেল বার্ধক্যে এখন পঞ্চরোগে হত কেমনে ভজিবে বল এখন আমাদের রসামৃত সিন্ধুতে ছিল সনাতন এই ছিল রূপগোস্বাই পাদ বলছেন কৃতিসাধ্য ভাবা যেটা বলছেন বাস্তবিক পক্ষে যখন সমস্ত ইন্দ্রিয়গুলো আমার কৃষ্ণভাবে বিভাবিত হয়ে যায় তখন জিহ্বা কৃষ্ণের নাম করে চোখ কৃষ্ণকে দর্শন করে কান কৃষ্ণকে কৃষ্ণের কথা শ্রবণ করে এটা হয় তো অর্থাৎ ভক্তি যা কিছু হয় আমরা জানি জড় ইন্দ্রিয়ে তো হয় না কিন্তু যখন হৃদয়টা বিভাবিত হয় তখন ওই ইন্দ্রিয়ের মধ্যে একটা আবেশ হয় আবেশ হয়ে সেই ভগবত সেবাগুলো ইন্দ্রিয়ের দ্বারাই কৃত হয়তো হয় কি না এখন বার্ধক্য যখন হয়ে যাচ্ছে তখন তার বার্ধক্য অবস্থায় এটা হচ্ছে বাস্তব সিদ্ধান্ত এটা হচ্ছে বার্ধক্য অবস্থায় যখন চোখে সে দেখতে পাচ্ছে না যেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বাই বলেছেন যে আমি চোখেও দেখি না কানেও শুনি না বড় অদ্ভুত আমি লিখছি সেই সময় চোখে দেখা নষ্ট হয়ে যায় চোখের দৃষ্টি কানের শ্রবণ ক্ষমতা কমে যায় নাকের ক্ষমতা অন্য অন্য যে পাঁচ পঞ্চ ইন্দ্রিয় যেটা সেন্সিটিভ অর্গান দশ ইন্দ্রিয় কর্মেন্দ্রিয় পাঁচ জ্ঞানেন্দ্রিয় তো এখানে যে এই যে কথাটা বলা হয়েছে বার্ধক্য এখন পঞ্চরোগে হতো কেমনে ভজিব বলো সেটা পুরো প্রমাণ পাওয়া যাচ্ছে রূপ গোস্বামীপাদ এই কথা বলছেন যদিও ইন্দ্রিয়র দ্বারা কৃষ্ণ ভজন করা যায় না কেবল কিন্তু সেবনমুখী হি ইউহায়া মাধব স্বয়মব স্ফূর্তি অধ যেমন সেবনমুখ জিভায় উদিত হয় তখন সেবনমুখ হলে চক্ষু দর্শন করতে থাকে কানও দর্শন করতে থাকে সবই হয় কিন্তু যখন আমি সমগ্র জীবন ভজন করি নাই বার্ধক্য এখন এসে গেছে এখন আমাকে কেউ যদি ভজনের কথা বলে যেহেতু পঞ্চ ইন্দ্রিয় আমার সমস্ত খারাপ হয়ে গেছে রোগগ্রস্ত হয়েছে এখন তোমাকে আমি কী করে ভজন করব এটা পঞ্চরোগ মানে হচ্ছে পাঁচটা ইন্দ্রিয়ের যে ডিফেক্টস যে রোগগ্রস্ত চোখে দেখতে পাচ্ছে না কানে শুনতে পাচ্ছে না চোখে দেখতে পাচ্ছে না যেগুলো পঞ্চ ইন্দ্রিয় এইগুলোর যে রোগগ্রস্ত হয়ে গেছে তার সেই রোগের কথা বলা হয়েছে পঞ্চরোগে হবে অন্য কিছু নয় আর একটা সুন্দর প্রশ্ন করেছেন যেটা বৃন্দাবনে আপনাদেরই গুরু ভাই পরমাত্মিক মহারাজ করেছিলেন আজ থেকে সাত বছর আগে এটা হচ্ছে তাসবার পদরেণু মোর পঞ্চগ্রাস এই পঞ্চগ্রাস কি কি স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে তাসবার পদরেণু মোর পঞ্চগ্রাস গাইছে সব কিন্তু এই পঞ্চগ্রাস কি এটা প্রশ্ন আসবে বৈষ্ণবকে বলা যারা সাধন ভজন করেন বাস্তবিক তারা বৈষ্ণবের চরণের উচ্ছিষ্ট ছাড়া কিছু খান না বৈষ্ণব বৈষ্ণবের চরণ রেণু বৈষ্ণব পদজল বৈষ্ণবের ভক্তভুক্ত অবশেষ যা কিছু আছেন আরেকটা কথা জানবেন আমরা যে একটা শাস্ত্রের কথা পাই আহার শুদ্ধাত মানব শুদ্ধি আহার শুদ্ধাত মানব শুদ্ধি শুনেছেন কিনা এই কথাটা আহার শুদ্ধিয়াত মনো শুদ্ধি যখন আহার শুদ্ধি হবে তখন আমার মন শুদ্ধি হবে এখন আপনার প্রশ্ন আসবে মানে আমি তো আহার শুদ্ধ করি আমি নিরিমিষি খাই ঘটিরা তো নিরিমিষি খাই আমরা কালকেও বলেছিলাম একজনের জায়গায় যে আমরা না তো নিরামিষ না আমিষ দুটো একটা কথা আমি শুনতে চাই না প্রভাত বলছেন আমরা প্রসাদের কথা বলছি নিরামিষ আমিষ দুটোর কোনো কথাই আসছে না আমিষ তো অত্যন্ত বর্জনীয় আর নিরামিষই বা কী কথা এটা কোনো কথা নয় প্রসাদ ভোজন করছেন কিনা এখন প্রসাদটা কত রকমভাবে আমার কাছে আসতে পারে আমার প্রশ্ন আপনাদের কাছে আপনারা তো ভাগবত কথা শোনেন এত সাধুসঙ্গ করেছেন প্রসাদ আমার কাছে কি কি রূপে আসতে পারে সেটা আমি জানতে চাই তাহলে আমার দেখা যাচ্ছে এটা যদি না উপলব্ধি হবে না তা কেউ যদি বলে আমি নিরামিষ খাই আর শুদ্ধাত মনুশুদ্ধি বলেছেন আমি তো ভালো খাই তাহলে আমার হচ্ছে না কেন আমাদের গোস্বামীগণ বলেছেন তোমার চোখ দিয়ে তুমি যেটা দেখো ওটাও তোমার একটা আহার it is also a kind of eating এটাও খাচ্ছ চোখ দিয়ে যেটা দেখছো তুমি নোংরা জিনিসগুলো ওটাও তোমার আহার এই চোখের আহার কানের আহার কি যে আজে বাজে কথা শুনছো এটা কানের আহার আর জিউ মুখে যে খাচ্ছ এটা মুখের আহার এইভাবে দেখা যায় সবার পদরেণু মোর পঞ্চ গাছ এই দেখা গেলে বৈষ্ণবের চরণরেণু এই বৈষ্ণবের চরণ রেণু বৈষ্ণবের পদজল সমস্ত কিছু বৈষ্ণবের যা যা কিছু আছে তা সবার পদরেণু মোর পঞ্চগাস তাহলে আমি চোখ দিয়ে বৈষ্ণবের চরণের রেণু সৌন্দর্য দেখার চেষ্টা করব করব কি না চোখ দিয়ে কান দিয়ে বৈষ্ণব রেণুর যে মহিমা এটা জানবার চেষ্টা করব আসা মহ চরণ রেণু জুসা মহমসাম বৃন্দাবনে কিমপি ঔষধীন বলেছেন যা দুস্তাজ্য সজ্জন মাজ্য পথঞ্চে হিত্বা ভেজু মুকুন্দ পদবিম সুতবীম বিমিগ্রাম তাহলে উদ্ধবজি যখন গোপীগণের চরণরেণু আশা করছে গোপীগণের চরণরেণু নিজে ব্রজের ব্রজমণ্ডলে গিয়ে চোখে চরণরেণুর মহিমা দেখে এসছেন এসছেন কি না তাহলে তাসবার পদরেণু মরপঞ্চ গাছ তাহলে আমি কি করতে চাই কান দিয়ে বৈষ্ণবের চরণরেণুর মহিমা শুনতে করতে চাই ওটাতেই বৈষ্ণবের পদরেণুর আমার গ্রাস হবে কান দিয়ে গ্রাস মুখ দিয়ে গ্রাস হবে তার চরণের ধোয়া জল ভক্তভুক্ত অবশেষ চরণ জল যা কিছু এটা এইভাবে পঞ্চগ্রাস পঞ্চ ইন্দ্রিয় হিসাব করে দেখুন আপনি হলো কিনা মিলল কিনা সমস্ত মিলে যাবে প্রত্যেকটা দেখুন হিসাব করে দেখবেন সমস্ত বৈষ্ণবের চরণ রেণু আমার যেদিন আমার পঞ্চগ্রাস হবে আমি অন্য কোনো জড়জগতের কোনো আহার আমি করি না আমি যদি প্রসাদ ভোজন করছি বলে মনে করে থাকি আর সেটা যদি বাস্তবিক প্রসাদ হয় আমার যদি প্রসাদে বিশ্বাস থাকে তাহলে আমার প্রসাদের ফল তো পাবই আর যেখানে উদ্ধবজি বলছেন আমি সমস্ত সময় আমি প্রসাদ ভগবান তোমার প্রসাদ পেয়ে আমি আমার জগতের মায়াকে আমি জয় করেছি বলেছেন না তব মায়া জয়ে মহি তোমার সমস্ত প্রসাদ ভোজন করতে করতে আমরা তো আমরা তো তব মায়া জয়ে মহি আমরা জয় করে ফেলব আমাদের কোনো চিন্তা নেই তাহলে এই তাসবার পদরেণু মোট পঞ্চকাজ আপনি হিসাব করুন পাঁচটা ইন্দ্রিয়ের কি কি কাজ তার প্রত্যেকটা বৈষ্ণবের মহিমাকে যোগ করুন দেখ পাঁচটা ইন্দ্রিয়ের পাঁচটা গ্রাস হয়ে যাবে অনায়াসে এখানে প্রশ্ন হল বৃন্দাবনম পরিত্যাজ্য সব কচিত কদাপি কচিত নৈব গচ্ছতি এটা লেখা আছে লঘু ভাগবত মৃত থেকে বলেছেন ব্রজেন্দ্রনন্দন বৃন্দাবন ছেড়ে যান না রূপগোস্বাইপাদ লিখেছেন বৃহৎ ভাগবত সার নিতে পারবে না ওই জন্য সাধারণ লোক একটু যদি বোঝে যেন সংক্ষেপ করে লঘু ভাগবতামৃত করেছেন তাতে যে সিদ্ধান্ত তিনি লিখেছেন এটা কেউ একজন প্রশ্ন করেছে তাই যদি হয় তাহলে গোপিকারা কৃষ্ণ বিরহে কেন নিমজ্জিত হলো আর শ্রী উদ্ধবকে কেন কৃষ্ণ বোঝে পাঠালে এই প্রশ্নগুলো হলো অদ্ভুত প্রশ্ন অদ্ভুত প্রশ্ন হলেও সে যেহেতু প্রচুর পরিমাণে সাধুসঙ্গ করে নাই বড় বড় ব্যক্তির মুখে শ্রবণ করে নাই সেই জন্য এই প্রশ্নটা এসে গেছে এরকম সমাধান সেখানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণ বড় কৌতুকী রসিক রসিক শেখর কৃষ্ণ কৃষ্ণের ওপরে আর কেউ নেই এত বড় রসিক সেই কৃষ্ণ জগতের কাছে গোপিকা গানের প্রেম ভালোবাসাকে স্থাপন করবার জন্য রাধারানীর প্রেম গোপিকাগণের প্রেমকে জগতে প্রমাণ করবার জন্য তিনি তিনি যে ইচ্ছা করে অন্তর্ধানে লীলা করেছেন লুকিয়ে পড়েছেন এখানে রূপকোস্বামী বৃন্দাবনেই তিনি ছিলেন কিন্তু লুকিয়ে লুকিয়ে দেখছেন যেমন আপনারা বলবেন কি করে এটা হয় আমরা বললাম রাসস্থলিতে রাসস্থলিতে কত লোক ছিল সেখানে কত গোপিকা ছিলেন রাসস্থলিতে সেখানে কত গোপিকা ছিল শতকোটি গোপিকা চৈতন্য চৈতন্য কৃষ্ণদাস গোবিরাজ গোস্বামী বলছেন শতকোটি গোপিকায় যার নিবারণ করতে পারলেন না কাম অপ্রাকৃত কেবল রাধারানী অন্তর্ধান করলেন রাসস্থলী থেকে রাধারানীর ভাল লাগছে না রাধারানী চলে যাওয়ার সঙ্গে কৃষ্ণ অন্তর্ধান করলেন করলেন কি না এখন আমার কথা হলো গোপিকা এক শত কোটি গোপিকা তারা কি চোখের মাথা খেয়েছিল কোথায় গেল দেখতে পেলাম কথাটা হলো এই ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছা করে আত্মগোপন করেছেন বোঝের মধ্যেই সিদ্ধান্ত হলো এই দ্বারিকাধীশ কৃষ্ণ মথুরাধীশ কৃষ্ণ যেগুলো সব আছেন তারা এই কৃষ্ণ থেকেই এসছেন আলাদা কেউ নয় এমনকি নন্দনন্দন কৃষ্ণের মধ্যে সমস্ত অবতার কৃষ্ণের শরীরে থাকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সিদ্ধান্ত আছে কৃষ্ণে কৃষ্ণকে বললে পরে সব বলা হয়ে যায় আর রাম নৃসিংহ এগুলো সব অটোমেটিকের ভেতরে আছে কৃষ্ণের মধ্যে সমস্ত অবতার কৃষ্ণের ভেতরে থাকে নন্দনন্দন কৃষ্ণের ভেতর যখন ভগবান শ্রীকৃষ্ণ রাস করেন রাস শুরু করেন মাইন্ড এটা আমি কী বলতে যখন ভগবান শ্রীকৃষ্ণ রাস শুরু করেন রাস করেন সেই সমস্ত সমস্ত অবতার আলগা হয়ে চলে যান তখন আর কেউ থাকবেন না এগুলো গুপ্ত সিদ্ধান্ত তখন ঋষিঙ্গ থাকবেন না রাম না কাউর খালি নন্দনন্দন কৃষ্ণ থাকবে তারা সব আলগা হয়ে চলে যাবে আর কৃষ্ণের মধ্যে সমস্ত অবতার তার ভেতরে রয়েছে সমস্ত কিন্তু নন্দনন্দন কৃষ্ণ যদি বৃন্দাবনে আত্মগোপন করে থাকেন গোপিকাগণের প্রেম সম্পত্তিকে জগতের কাছে প্রচার করার জন্য সেই মহিমা সেখানে বলছেন যদি এরকম একটা কথা থেকে থাকে যে তিনি বৃন্দাবনে আছেন বলেছেন অথচ দেখতে পাওয়া যাচ্ছে না সেটাতে উত্তর হলো কৃষ্ণ ইচ্ছে করে অন্তর্ধানে থেকে ওদের যে বিরহ যন্ত্রণাটা দেখতেন আর নিজের চোখের জল ফেলতেন বাহ এইটাকে প্রমাণ করার জন্য জগৎবাসীর কাছে কৃষ্ণ অন্তর্ধান করেছেন ব্রজের মধ্যেই আছেন তিনি কিন্তু ব্রজবাসীর মহিমাটাকে জগৎবাসীর কাছে প্রমাণ করার জন্য তিনি এটা করেছেন অন্য কোনো কারণ নেই উদ্ধবজিকে বোঝে পাঠালেন কেন এর উত্তর হলো উদ্ধবজি কৃষ্ণের থেকে অভিন্ন হলেও উদ্ধবজি জ্ঞানমার্গের ছিলেন তাকে মাধুর যে পরাকাষ্ঠা চাকাবার জন্য আস্বাদন করবার জন্য কৃষ্ণ দুটো কাজ করলেন এক কাজে এক হচ্ছে উদ্ধবকে পাঠাবো উত্তর বা অন্তরঙ্গ সেই গোপন কথাটা জানবে না এটা কোন হয় আর আমি তো আমার গোপন কথা বলতে পারি না গোপিকাগণের কাছে পাঠালে দুটো কাজ হবে এক হচ্ছে তার নিজের যে আমি যে বড় ভক্ত কৃষ্ণের এর ওপরেও সেরের ওপর সোয়াসের আছে এটা সে বুঝতে পারবে সেটা সম্পন্ন হলো আর দ্বিতীয় কথা হলো উদ্ধবের দ্বারেতে উদ্ধবের মতো এত বড় আচার্য তার দ্বারা জগতে তিনি সমস্ত গোপিকাগণের মহিমা প্রকাশ করলেন তাই কি না যেখানে উদ্ধব যেখানে উদ্ধব বলছেন আমি আমি গোপিকাগণের একটা চরণ রেণু চাই তাহলে উদ্ধবের উদ্ধবের পজিশনটা কি উদ্ধব কে তাহলে জগৎবাসীর কাছে এই গোপীকাঙ্গনের মহিমাটা কৃষ্ণ যদি চিৎকার করে বলতেন তারা অনেক লোক বলতে বল তিনি তো বলবেন কিন্তু উদ্ধবের দ্বারা বলাতে আরও সুবিধে হলো কৃষ্ণ বললে বলে ও তো ওদের নিয়ে খেলা করেছে ওদের আপনজন বলবেনি সেই জন্য চৈতন্য মহাপ্রভুকে আসতে হলো উদ্ধবকে আগে তিনি প্রতিনিধি করলেন আচার্য করলেন বলেই গেলেন তোমাকে আচার্য হয়ে থাকতে হবে কিসের আচার্য ভক্তির আচার্য এগুলো বোঝাবেন তিনি উদ্ধব আর কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসে গোপিকাগণের প্রেমের মহিমা রাধারানীর সব ফাইনাল তিনিও বললেন তাহলে উদ্ধবকে পাঠানোর কারণ আছে গুপ্ত এক হলে উদ্ধবের মধ্যে যে একটা একটা আশা ছিল আমি ভক্ত আমার মতো বড় ভক্ত নেই কিন্তু দেখা গেল উদ্ধব বলছেন আমি পাগল একটা এই দুই কারণ আছে আরও অনেক কারণ যাই হোক আচ্ছা এটা হয়ে গেল আর তৃতীয় প্রশ্ন বলো জবরদস্ত সেটা হচ্ছে কি এটা না হরিকথা না শোনার জন্য এই প্রশ্নগুলো এসছে বাস্তবিক হরিকথা শুনে এই প্রশ্ন আসবে না যে সেটা হচ্ছে কি সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ তাই তো ভগবান নিজেই সর্বশক্তিমান হয়েও শ্রীমতী রাধারানীকে কেন সৃষ্টি করলেন তার উত্তর তো আমি হরিকথা বলেছিলাম ভগবান বলছেন ভগবান যখন একা থাকেন তখন তার লীলা জমে না সে এক অহম বহুসম ভগবান বলছেন এই সৃষ্টিকে তিনি করে ইচ্ছে করে তিনি মজা করেন খেলা করেন যদি বলেন কারণ কি অনেকে ওদের লীলা করার দরকার কি ছিল বলে মহারাজ রসিক শেখর তার কাজই হলো খেলা করা কৃষ্ণের কাজই হলো খেলা করা কৃষ্ণ অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যত জীবাত্মা সব ঘুরছে দুঃখ কষ্ট পাচ্ছে আমাদের দার্শনিকগণ বলছেন এটা বিশাল রাস বৃহৎ রাস অনন্ত ব্রহ্মাণ্ডে যত জীব ঘুরছে এদের নিয়ে বৃহৎ রাস আর যেটা আমাদের রসময় যে গুপ্ত রাস বৃন্দাবনের তাই তিনি এটা করছেন যখন আমি ভাগবতের বেদের স্তুতি প্রসঙ্গে বলেছিলাম বেদের স্তুতি আলোচনা করেছিলাম যারা ছিলেন তারা শুনেছেন জয় জয় যাম তদোষেত তগুনা তমসি যদাত্মনা সমবরুদ সমস্ত ভগ এই শ্লোকে আলোচনা করেছিলাম ভগবান যখন সমস্ত ভগ অর্থাৎ শক্তিগুলোকে নিজের মধ্যে গুটিয়ে নিয়ে শয়ন করে থাকেন তখন তার বৈচিত্র্য তার প্রকাশ পায় না অর্থাৎ তখন তখন লীলা নেই আমি তখন একা থাকি বুঝে গেল অপ্রাকৃত জগৎ ছেড়ে দিন যখন এই যে প্রাকৃত প্রাকৃত জগতে যা কিছু দেখতে পাচ্ছেন কিছুই থাকে না এমনকি সময় বলে যে জিনিসটা যেটা গুণে লোকে সময়ও থাকে না কিছু থাকে না খালি ভগবান থাকে কেউ সাক্ষী নেই একাই ভগবান সাক্ষী একাই আর যখন তার সৃষ্টি করার ইচ্ছা হলো তখন উপনিষদ এক অহম ভৌশ্যাম যখন একটা ব্যক্তি অত্যন্ত শক্তিমান বলে আপনাকে কেউ বলছে যতক্ষণ তার শক্তির প্রমাণ পাননি আপনি বিশ্বাস করছেন একটা ব্যক্তির সঙ্গে আপনি একই শেয়ার এটে ট্যাক্সি করে এলেন একই ব্যক্তির সঙ্গে আপনি শেয়ার এতে ট্যাক্সি করে এলেন আপনি জানেন না ওই লোকটাকে ভালো স্বাস্থ্য আপনি যাচ্ছেন সার্কাস দেখতে ও বলছে আমিও তো ওখানেই যাবো বলে চলুন একই সঙ্গে শেয়ার হয়ে গেল অল্প টাকা সেখানে গিয়ে নিয়ে আপনি টিকিট আছে টিকিট কেটে আপনি সার্কাস দেখতে বসেছেন আপনি ওখানে যখন সার্কাস দেখছেন তখন দেখছেন যে লোকটার সঙ্গে আমি ট্যাক্সি করে এলাম এই দেখছি ওই যে এরকম অনায়াসে একটা বিরাট গাড়ি কেরম তুলে দিচ্ছে তুলে দিচ্ছে সার্কাস দেখাচ্ছে সে চোখের এই দিক দিয়ে একটা রডকে ব্যাঁকিয়ে দিচ্ছে আমি বলে এই লোকটা তো আমার সঙ্গে এলো কোনো কাজে গেছিল হয়তো তাই আমার সঙ্গে এলো হয়তো শক্তিটা প্রকাশ করেনি ততক্ষণ আপনি জানেন না যখন শক্তি প্রকাশ করুন এই লোকটা এমন শক্তিমান শক্তিমান যখন শক্তি প্রকাশ না করে তাহলে জগতে তার শক্তিটা জানতে পারেন এখানে রাধারানী সম্বন্ধে পরিষ্কার কথা হলো আমি ভাগবতে আলোচনা করেছি প্রথম থেকে যে যে রাধারানী সেই কৃষ্ণ স এব সা ভাগবত মহিমা কি বলছেন স এব সা যে কৃষ্ণ সেই রাধারানী চৈতন্য চৈতন্য তো পরিষ্কার উত্তর দিয়েছেন রায়নংসও দরকার নেই প্রথমেই তো আছে রাধা কৃষ্ণ মিলিত তনু বলা আছে লাদিনী শক্তির একস্মাৎ একাত্মান অফি দেহভেদম গত তৌ ইত্যাদি শ্লোকে শুনবেন কোনো সময় প্রচুর পরিমাণে হরিকথা শুনুন হ্যাঁ প্রচুর পরিমাণে রহস্য শুনুন তাহলে বুঝতে পারবেন তাহলে এখানে রাধারানীকে রাধারানী না হলে তো খেলাই হবে না রাধারানী আছেন আর অনন্ত কৌটি বিষ্ণু লোক নম্র পদ্ম যার যেটা আমি বন্দনা প্রসঙ্গে বলি যে রাধারানীর চরণ কমলে ছটা থেকে সমস্ত ব্রহ্মাণ্ডে দেব দেব দেবীগণ সবে দেবীগণ সমস্ত দেবীগণ রাধারানীর চরণ থেকে এসছে সমস্ত চরণের ছটা থেকে তাহলে এখানে কোনো কথাই নয় রাধারানী রাধারানীকে কেন করলেন এটা কোনো কথা রাধারানী না করলে তো খেলাই হবে না সুন্দর এ সমস্ত তারপর যে রাধারানীকে আর কে বলল রাধারানীকে তিনি বিবাহ করেননি কে বলল হ্যাঁ রাধা একটা কনক্লুশন টানি হয় রাধারানীকে বিবাহ করেছেন গর্গসঙ্গীতে আলাদাভাবে আছে কিন্তু আমরা পরকীয় পারকীয় ভাবেতেই ঠিক এইটা রস পরে আমি উত্তর দেবো এ সম্বন্ধে বিশাল পারকীয় ভাব না হলে আনন্দটা হয় না যত বাধা তত প্রেমেতে চমৎকারিত হয় বিবাহের প্রসঙ্গ আছে কিন্তু আমরা বিবাহ প্রসঙ্গে আলোচনা আমরা পারকীয় ভাবটাই বেশি এতে রস আস্বাদন বেশি হয় তাহলে অনেক কিছু বলবার ছিল কিছুই হলো না দোষটা আপনাদের আপনারা দেরি করলেন হই হই করলেন আরও অনেক কিছু বলবো ইচ্ছা ছিল কুণ্ডুবাবুর এখানে কুণ্ডুবাবুর এখানে আসা আমার বিথায় যাব না বিথে যাবে বিথে যাবে কি যাবে না আপনার যদি কিছু প্রশ্ন থাকে করুন আর অতি তো করে দিন তাড়াতাড়ি করে আর কি উপায়ও নেই তাহলে এই পর্যন্ত রইল ভাগবত কথা শ্রবণের মূল উদ্দেশ্য ভগবত ভগবত প্রেম প্রাপ্তি হওয়া আর কিছু আর বলতে পারলাম না বাঞ্ছা দুর্বশ্য কৃপা সিন্ধু ভবিষ্য পতিতানন পাবন ভবিষ্যৎ ভিয়ন কুণ্ডুবাবু এদিকে আসুন